সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে রাজনীতি আর পেটনীতিতে সবাই গেছে মেতে অফিসাররা বসে আছে উপরে ঘুষ খেতে রাজনীতি আর পেটনীতিতে সবাই গেছে মেতে অফিসাররা বসে আছে উপরে ঘুষ খেতে ঝগড়া আর কাটা কাটি চলছে গ্রামে গ্রামে ঝগড়া আর কাটা কাটি চলছে গ্রামে গ্রামে কেউ বা আবার নেমে আছে চোর ডাকাতির কামে কেউ বা আবার নেমে আছে চোর ডাকাতির কামে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে প্রার্থীরা সব ওয়াদা দেয় নির্বাচনের আগে নির্বাচনের পরে তারা কোথায় যেন ভাগে প্রার্থীরা সব ওয়াদা দেয় নির্বাচনের আগে নির্বাচনের পরে তারা কোথায় যেন ভাগে গ্যাস দিব বিদ্যুৎ দিব আর দেব রোড গ্যাস দিব বিদ্যুৎ দিব আর দেব রোড মিথ্যা কথা বলে তারা নেই শুধু ভোট মিথ্যা কথা বলে তারা নেই শুধু ভোট ভোট আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে রাত্রি ঋষি যায় না চলা চোর ডাকাতের ভয়ে দিনের বেলায় লোকালয়ে নেই সব চিনিয়ে রাত্রি ঋষি যায় না চলা চোর ডাকাতের ভয়ে দিনের বেলায় লোকালয়ে নেই সব চিনিয়ে প্রশাসন চুক্তি করে চোখটি বুঝে তাকে প্রশাসন চুক্তি করে চুক্তি বুঝে থাকে প্রশাসন চুক্তি করে চুক্তি বুঝে থাকে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাসীরা করে দেখো নারীদেরকে হায় যাত দর্শন করে নিজেকে রে কত মাবুনের ইজ্জত সন্ত্রাসীরা করে দেখো নারীদেরকে হায় যাক দর্শন করে নিজেকে রে কত মাবুনের ইজ্জত নারী নিরাপত্তা আইনটা কোথায় লুকিয়ে আছে নারী নিরাপত্তা আইনটা কোথায় লুকিয়ে রাখে সন্ত্রাসীরা বুক কলিয়ে মোদের সামনে চলে সন্ত্রাসীরা বুক কলিয়ে মোদের সামনে চলে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাস সস্তার দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসীদের তরে সন্ত্রাস আর দুর্নীতিতে দেশটা গেছে ভরে দেশটা বুঝি হয়ে যাবে সন্ত্রাসী